জাবির ইবনু আবদুল্লাহ আনসারি রদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন জনৈক সাহাবি দুটি উটের পিঠে পানি নিয়ে আসছিলেন রাতের অন্ধকার তখন ঘনীভূত হয়ে এসেছিল এ সময় তিনি মুয়াজ রাজিল্লাহ তালাহুকে সলাৎ আদায়রত পান তিনি তার উট দুটি বসিয়ে দিয়ে মুয়াজ রাজিল্লাহ তালাহু এর দিকে সলাত আদায় করতে এগিয়ে এলেন মুয়াজ রাজিল্লাহ তালাহু সুরা বাকারা বা সুরা নিসা পড়তে শুরু করলেন এতে সাহাবি জামাত ছেড়ে চলে যান পরে তিনি জানতে পারেন যে মোয়াজ রদিল্লাহ তালাহু এজন্য তার সমালোচনা করেছেন তিনি নবী সাল্লাহ আলাইসাল্লাম এর নিকট এসে মোয়াজ রদিল্লাহ তালাহু এর বিরুদ্ধে অভিযোগ করেন এতে নব্বী সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে মোয়াজ তুমি কি লোকদের ফিতনায় ফেলতে চাও বা তিনি বলেছিলেন তুমি কি ফিতনা সৃষ্টিকারী এ কথা তিনি তিনবার বললেন অতপর তিনি বললেন তুমি সাব্বি ইসমি রব্বিকা ওয়াশামসি ওয়াদুহাহা ওয়াল্লাইলি ইজা ইয়াকশা দ্বারা সালাত আদায় করলে না কেন কারণ তোমার পেছনে দুর্বল বৃদ্ধ ও হাজতওয়ালা লোক সালাত আদায় করে থাকে সুবাহ রহমাতুল্লা আলহি বলেন আমার ধারণা শেষোক্ত বাক্যটিও হাদিসের অংশ সাইদ ইবনু মাসুক মিসওয়ার ও সাইবানী রহমতুল্লা আলহিও অনুরূপ রিওয়ায়ত করেছেন আমর উবায়দুল্লাহ ইবনু মিকসাম এবং আবু জুবাই রহমতুল্লা আলহী জাবির রদুল্লাহ তালাহতে বর্ণনা করেন যে মুয়াজ রদিল্লাহ তালাহু ইশার সালাতে সুরা বাকারা পাঠ করেছিলেন আমার রহমতুল্লা আলহী ও মুহারিব রহমতুল্লা আলহী সূত্রে এরূপ রিওয়ায়ত করেন